সালামাহ রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন আমি নাবি সাল্লাহ সাল্লামের নিকট বায়াত করলাম অতপর আমি একটি বৃক্ষের ছায়ে গেলাম মানুষের ভিড় কমে গেলে তার নিকট উপস্থিত হলে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমাকে বললেন ইবনু আকোয়া তুমি কি বায়াত করবে না আমি বললাম হে আল্লাহ রসুল আমি তো বায়াত করেছি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন আর একবার তখন আমি দ্বিতীয়বার আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের নিকট বায়াত করলাম বর্ণনাকারী বলেন আমি তাকে জিজ্ঞেস করলাম হে আবু মুসলিম সেদিন তোমরা কোন জিনিসের উপর বায়াত করেছিলে তিনি বললেন মৃত্যুর উপর